من صلصال كالفخار وخلق الجان من مارج فبأي آلاء ربكما تكذبان رب المشرقين ورب المغربين فبأي آلاء ربكما تكذبان তিনি মানুষকে সৃষ্টি করেছেন পোড়া মাটির ন্যায় শুষ্ক মাটি থেকে আর জিনকে সৃষ্টি করেছেন নির্ধূম অগ্নিশিখা থেকে অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তিনি দুটি উদয়চল এবং দুটি অস্তাচলের মালিক অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান بينهما برزخ لا يبغيان فبأي آلاء ربكما تكذبان يخرج منهما اللؤلؤ والمرجان فبأي آلاء ربكما ربكما تكذبان وله الجوار المنشآت في البحر كالأعلام فبأي آلاء ربكما تكذبان كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام فبأي آلاء ربكما تكذبان يسأله من في السماوات والأرض كل يوم هو في شأن فبأي آلاء ربكما تكذبان তিনি পাশাপাশি করে দুটি সমুদ্র প্রবাহিত করেছেন এতদু ভয়ের মধ্যে একটি অনতিক্রমণীয় অন্তরায় রয়েছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উভয় সমুদ্র থেকে মুক্তা ও প্রবাল বের হয়ে থাকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারই নিয়ন্ত্রণাধীন সমুদ্রে বিচরণশীল পর্বত সদৃশ জাহাজসমূহ অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ভূপৃষ্ঠের ওপর যা কিছু আছে সবই নশ্বর আর কেবলমাত্র আপনার পালনকর্তার সত্তাই অবশিষ্ট থাকবে যিনি মহিমাময় এবং মহানুভব অতএব তোমরা উভয় তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আসমান ও জমিনের সকল অধিবাসী তার কাছে প্রার্থনা করে তিনি প্রত্যহ গুরুত্বপূর্ণ কাজে রত আছেন অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে سنفرغ لكم أيها الثقلان فبأي آلاء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 উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে যখন আসমান বিদীর্ণ হবে সেদিন তা রক্তে রঞ্জিত চামড়ার ন্যায় হয়ে যাবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে فيومئذ لا يسأل عن به إنس ولا جان فبأي آلاء ربكما تكذبان يعرف المجرمون بسيمان لهم فيؤخذ بالنواصي والأقدام فبأي آلاء ربكما تكذبان هذه جهنم التي يكذب بها المؤمنون فبأي آلاء ربكما تكذبان ولمن خاف مقام ربه সেদিন তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না না কোনো মানুষকে না কোনো জিনকে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে অপরাধীদেরকে তার চেহারা দ্বারা চেনা যাবে অতএব মাথার চুল ও পা ধরে তাদেরকে পাকড়াও করা হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে এই সেই জাহান্নাম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 অস্বীকার করবে উদ্যান দুটিতে প্রত্যেক ফল দুই দুই প্রকার হবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেখানে তারা রেশমের আস্তর বিশিষ্ট বিছানায় হেলান দিয়ে বসবে আর উভয় উদ্যানের ফল তাদের খুব নিকটবর্তী থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সে সব কিছুর মাঝে বহু আনত নয়না রমণীগণ থাকবে যাদেরকে তাদের পূর্বে কোনো জিন ও মানব স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে كأنهن الياقوت والمرجان فبأي جزاء الإحسان إلا الإحسان فبأي آلاء ربكما تكذبان ومن دونهما جنتان فبأي فبأي آلاء ربكما تكذبان যেন তারা ইয়াকুত ও পদ্মরাগ ও প্রবাল অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে উত্তম কাজের জন্য উত্তম পুরস্কার ব্যতীত কি হতে পারে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে দুটি উদ্যান ব্যতীত আরও দুটি উদ্যান আছে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই উদ্যান দুটি গাঢ় সবুজ বর্ণের অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে ফিহিমা আইনানি فبأي آلاء ربكما تكذبان فيهما فاكهة ونخل ورمان فبأي آلاء ربكما تكذبان خيرات حسان فبأي فبأي آلاء ربكما تكذبان حور مقصورات في الخيام فبأي آلاء ربكما تكذبان সেই উদ্যান দুটিতে আছে উদ্ভাসিত দুটি ঝর্ণা অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেই উদ্যান দুটিতে নানাবিধ ফল এবং খেজুর ও আনার থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে সেখানে উত্তম স্বভাব সম্পন্না রূপসী রমণীগণ থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা হলেন তাবুতে সুরক্ষিত হুর অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে لم يطمثهن إنس قبلهم ولا جان فبأي آلاء ربكما تكذبان متكئين على رفرف خضر وعبقري حسان فبأي آلاء ربكما تكذبان যাদেরকে তাদের পূর্বে কোনো জিন ও মানব কখনো স্পর্শ করেনি অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে তারা সবুজ মসনদে এবং উৎকৃষ্ট গালিচায় হেলান দিয়ে বসে থাকবে অতএব তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে কত মহান আপনার প্রতিপালকের নাম যিনি মহিমাময় ও মহানুভব এতক্ষণ আপনারা শুনছিলেন তাসনিম মাল্টিমিডিয়ার প্রথম উপহার কোরআন তর্জমা সিরিজ এক এতে তেলাওয়াত করেছেন বিশ্ববিখ্যাত কারি মিশাহারি রাশিদ আল আফাসি এবং এর বাংলা তর্জমায় কণ্ঠ দিয়েছি আমি ইলিয়াস হাসান যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করুন zero one seven one two four seven two one zero four আল্লাহ হাফেজ